অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্য আমদানি রপ্তানি ও রাষ্ট্রীয় কর রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল বহিবাণিজ্য পশ্চাৎবাসীদের হাতে চলে যায় কারণ তখন ইউরোপিয়ানরা সিরিয়ার সাথে যুদ্ধ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের আয়ত্ত করে নেয় দুর্যোগের অধিকাল ধরে তারা এটি নিজেদের করতলগত রাখতে সমর্থ হয় রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়মিতভাবে নদী খনন না করা এবং নদী সেচ ও ভূমি উন্নয়নের ব্যবস্থা না করার কারণে কৃষিপণ্যের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় দুর্ভিক্ষ মহামারী বিশৃঙ্খলার কারণে গ্রাম ও জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল সাথে সাথে যুদ্ধ পরিচালনার জন্য এবং আমির উমারাদের ক্রমাগত চাহিদা মেটানোর জন্য অর্থ সঞ্চয়ের উপার্জনের প্রচুর পরিমাণে রপ্তানি বৃদ্ধি করতে হয়েছিল কিন্তু সে তুলনায় আমদানি ছিল কম বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমির উমারা বরখাস্তকৃত নায়েবরা এবং সচিব ও আমলারা ফিরে আসে অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে সুলতান নায়েব আমিরগণ কোনো কোনো ক্ষেত্রে গত তিন বছর বকেয়া কর কিংবা চার মাসের খাজনা অগ্রিম দাবি করে বসে রাজনৈতিক অস্থিরতা ব্যবসা বাণিজ্যের মন্দা এবং কৃষিপণ্যের উৎপাদনহীনতা দেশকে দ্রব্যমূল্যে উদ্দরিতে ঠেলে দেয় তখন একজোড়া ভেড়ার দাম বিক্রি হতো পাঁচশো দিরহামে একটি গড়ার এক বস্তা খাদ্যবস্তুর দাম পৌঁছেছিল দুইশো বিশ দিরহামে অনেক সময় রুটির অভাব দেখা দিত ফলে কাঠের গুড়ি মিশ্রিত বেজাল রবের রুটি বিক্রি করা হতো এক রতল পরিমাণ জাইতুন তেল বিক্রি করতে চার দশমিক পাঁচ দিরহাম প্রয়োজন হতো সাবান ও চাউলের মূল্য অনুরূপ বৃদ্ধি পেয়েছিল কোনো কিছুই জনগণের ক্রয়ের ক্ষমতার আওতার মধ্যে ছিল না তবে গোস্ত বিক্রি হতো দুই দশমিক দুই পাঁচ দিরহামে এক সের মিহি ময়দা বিক্রি হতো চার দিরহামে আঙ্গুর রসের দাম ছিল এক কিন্তার দুইশো দিরহামের উপরে চাউলের দাম ছিল আরও বেশি তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটাই সচ্ছলতা এবং উন্নতির পরিলক্ষিত হয় সাতশো চব্বিশ হিজরি সনে সুলতান নাসির খাদ্যশস্যের কর রহিত করে দেয় তখন সমগ্র খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল ফলে সুলতানের কল্যাণের জন্য অনেকেই দোয়া করেন সুলতানের নায়েবু তখন বহু কর রহিত করে দেয় তার মধ্যে রয়েছে গু খাদ্যের কর দুধ কর চামড়ার উপর কর বাজার পরিদর্শন থেকে অর্ধ অতিরিক্ত যে কর নেওয়া হতো তা তিনি বাতিল করে দেন লাশ দাফন কমনে নিয়োজিত ব্যক্তিদের আয় থেকে যে কর নেওয়া হতো তাও তিনি বাতিল করে দেন অপরিপক্ক খেজুর বিক্রয়ের বিধিনিষেধ তিনি প্রত্যাহার করেন ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায় এমনকি তখন বলা হয় যে এক তার খাদ্যশস্ত্র বিক্রি হতো দশ দিরহামে পরবর্তীতে লবণ কর এবং প্রসাদ কর রহিত হয় অনুরূপভাবে ছাগল ভেড়ার করের অর্ধেক প্রত্যাহার করে নেন যেমন করেছিলেন স্থানীয় এবং বিদেশি সুতা করার ক্ষেত্রেও ফলে জনগণ আনন্দিত হয় ওই আমলটি রাজকীয় বিলাসের বাসনের জন্য চিহ্নিত হয়ে থাকে অবশ্য যদিও তখন জনগণ তৃষ্ণায় আত্মচিৎকার করছিল তখন সাতশো বত্রিশ হিজরি সুলতান মালিক নাসিরের পুত্র অনুপ মোহাম্মদের সাথে আমির সাইফুদ্দিন বক্তার আর সাকি এর কন্যার বিবাহ হয় ওই বিবাহে যৌতুক ছিল দশ লাখ দিনের এই বিবাহ বুঝে বাকরি মুরগি গুড়া গরু বিভিন্ন প্রায় বিশ হাজার প্রাণী জবাহ করা হয়েছিল আঠারো হাজার কিন্তার মিষ্টান্ন বিতরণ করা হয়েছিল আলোকসজ্জায় তিন হাজার কিন্তার তৈলাদি পুরানো হয়েছিল নোট এক কিন্তার সমান একশো রতল বা এক মনের অধিক